ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সব রেশারে ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সব রেশারে ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সব রেশারে সারাটি বছর হোক ঈদের মতো সারাটি বছর হোক ঈদের মতো খুশি খুশি দিন যেন হয় না আসে ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সবের সারে ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সবের সারে সারাটি বছর হোক ঈদের মতো একটি বছর হোক ঈদের মতো খুশি খুশি দিন যেন হয় না শেষ ঈদ নিয়ে আসে এক নতুন আদেশ মুছে যায় জীবনের সব রেশারে ঈদ নিয়ে আসে এক নতুন আদেশ মুছে যায় জীবনের সব রেশারে ঈদ হলো জীবনের সুখের ছবি ঈদ হলো জীবনের নতুন কবি ঈদ হলো জীবনের সুখের ছবি ঈদ হলো জীবনের নতুন কবি বুকে বুকে মিলে যাক সব মানুষে বুকে বুকে মিলে যাক সব মানুষে মুছে যাক যত আছে হিংসা দেশ ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সবের সারে নিয়ে আসে এক নতুন আগে মুছে যায় জীবনের সবের সারে হাতে হাত ধরো আজ ভুলে ভেদাবে মনের আকাশে তার হাসুর তপে হাতে হাত ধরো আজ ভুলে ভেদাবে মনের আকাশে তার হাসুর তপে ঈদ হলো সাহসী জীবনের সুখ মুছে দেয় অভাগীর যত সব দুঃখ ঈদ হলো সাহসী জীবনের সুখ মুছে দেয় অভাগীর যত সব দুঃখ মেঘে মেঘে ভেসে যায় খুশি রামে মেঘে মেঘে ভেসে যায় খুশি রামে ভরে যাক আমাদের সবুজ স্বদেশ নিভিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সব রেশারে নিভিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সব রেশারে সারাটি বছর হোক ঈদের মতো সারাটি বছর হোক ঈদের মতো খুশি খুশি দিন যেন হয় না শেষ ঈদ নিয়ে আসে এক নতুন মুছে যায় জীবনের সব রেশারে ঈদ নিয়ে আসে এক নতুন আবেশ মুছে যায় জীবনের সব রেশারে মুছে যায় জীবনের সব রেশারে মুছে যায় জীবনের সব রেশারে মুছে যায় জীবনের সব রেশারে